আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিশ নম্বর প্রশ্ন আমাদের পাড়াতে কিছু মানুষ মারা গেলে গোসল করানোর শেষে সেই মাইয়াতের কাফনের ভিতরে কি কাগজ লিখে ঢুকিয়ে দেয় এটা কি কোনো হাদিস বা কোরআন বা নবীজির জামানায় ছিল কোরআনে কেরিমেও নেই আর হাদিসেও নেই আর রসুল্লাহামের জামানায় তো ছিলই না তারপরে সাহাবা কেরাম খোলাফের আশেদিনের জামানায় ছিল না বরং এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ থেকে এসব প্রমাণ নেই এসব বেদাতি সুফিদের আবিষ্কার এরা করে কি ওদের কাছে সাজারা নামা আছে সাজারা নামা চরমনাইর পীরদের গুমরাহির একটি গুমরাহি সাজারা নামা সিজরা ওরা বিকৃত করে বলে সাজারাকে সিজরা বলে অর্থাৎ পীরদের যে পরম্পরা সিলসিলা পীরদের সিলসিলা আমার পীর অমুক ছিল আমার পীরের পীর অমুক ছিল তার তার পীর অমুক ছিল তার হাতে অমুক বায়া তার পীর অমুক ছিল তার পীর অমুক ছিল এই করতে করতে ভণ্ডরা আর সমস্ত এই ভণ্ড এরা এটাকে হাসান ওসরি অমুক তমুক করতে করতে হাসান হোসেন আর তারপরে আলী রাজি আল্লাহ তালাহ পর্যন্ত পৌঁছায় এগুলি তাদের হ্যাঁ মিথ্যা ধর্ম জাল ধর্ম জি আচ্ছা তারপরে পৌঁছালো পৌঁছালো এই সাজারা হ্যাঁ সাজারা নামা পৌঁছাইলো এই যেমন বংশ পরম্পরা হয় বংশের সিলসিলায় নাসাব হয় এটা হচ্ছে সাজারায় নাসাব বলে বংশের যেটা সিলসিলা আর এটা হচ্ছে পীরদের সুফিদের সাজারা তো এটাকে বাঙালিরা সিজরা বলে এই পীরদের সিলসিলা যতগুলি নাম রয়েছে নামগুলি লিখে একটা কাগজে আর লিখার পরে সেই কাফনে গুজে দেয় কাফনে বেঁধে দেয় আর তাদের এই সিরকি আকিদা যে এই যদি কাফনে এই সিজরাটা বা সাজারাটা যদি বাধা থাকে পীরের সিলসিলা তাহলে মনকের নাকি যখন প্রশ্ন করতে আসবে কবরে আসার পরে যখন কাফন খুলবে তখন দেখবে যেতে ওই পীরদের সিলসিলা সব সব মুবারক নাম লিখা আছে বিদাতিদের সুতরাং এই যে মোবারক নাম লিখা আছে ওই নাম দেখার পরে মন নাকি চলে যাওয়ার প্রশ্নই করবে না প্রশ্নই করবে না যে যথেষ্ট হয়ে গেছে আর প্রশ্ন করে হাউজ এগুলি হচ্ছে দলাল অকুল্ল দলাল ফিন্নার আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম